হ্যালো হুম কিছু না কি হয়েছে হ্যাঁ করেছে হুম রাগ আছে রাগ হচ্ছে জান ও জান কেন রাগ Hold on. Can we accommodate? कथा म्हणते कथा म्हणून कल्याणी लागची Yeah, হ্যাঁ, দেখো তোর যা ভালো লাগে তাই কর তুমি তো বললি আমি হ্যাঁ তা না শুনতে চাইছি তুমি শোন লাগছে কি লাগছে না সেটা বল হ্যাঁ কি না তোর যা ভালো লাগে তাই কর আমি হ্যাঁ হ্যাঁ নাই আনসার শুনতে চাইছি আমি যা ভালো লাগে তা শুনতে আমি হ্যাঁ কি না তোর যদি ভালো লাগে রাখ আমি তোর কাছে শুনতে চাইছি আমি আমার কাছে শুনতে চাইনি আমি আমার কাছে শোনার কে আমি আমার কাছে শোনার আমি কে পারমিশন দাও আমি বললাম আমি বললাম ফোনটা রাখবো হ্যাঁ হ্যাঁ না বল আমি বলার কে তাই বলতো আমি জিজ্ঞেস করছি কিছু আমি অন্য কিছু বলিনি আমি আমি হ্যাঁ বা না শুনতে চাইছি রাখবো আমি লাস্ট জিজ্ঞেস করছি